স্বার্থবাদী কুফুরি মতবাদের ধ্বজাধারী শাসক গোষ্ঠীর নির্দেশে বন্দী হওয়া একচল্লিশ জন সাথীর উদ্দেশ্যে এ অভয় সঙ্গীত বন্ধুরা তোমরা নিরাশ হও না বিজয় তোমাদের অতি নিকটে কেদনা বন্ধু কেদনা কেদনা বন্ধু কেদনা তোমরা চোখের জল ফেলো না তোমরা চোখের জল ফেলো না মুজাহিদ কভু কাঁদে না কেদো না বন্ধু কেঁদো না কেদো না বন্ধু কেঁদো না আকাশ কাদুক জমিন কাদুক আকাশ কাদুক জমিন কাদুক তবু তোমরা কেদো না কেদো না বন্ধু কেদো না কেদো না বন্ধু কেদো না তোমরা যদি ফেলো চোখের জল উম্মত হারাবে হিম্মত বল তোমরা যদি ফেলো চোখের জল উম্মত হারাবে হিম্মত বল শক্ত বুকে দাঁড়াতে তখন শক্ত বুকে দাঁড়াতে তখন জিহাদের মাঠে কেউ যাবে না কেদো না বন্ধু কেদো না কেদো না বন্ধু কেদো না তোমরা তো এসেছিলে জিহাদে রনাঙ্গন থেকে কারাগারে তোমরা তো এসেছিলে জিহাদে রনাঙ্গন থেকে কারাগারে তোমাদের ভাগ্য সুপ্রসন্ন তোমাদের ভাগ্য সুপ্রসন্ন যে যাই বলুক ভেঙে পড়ো না কেঁদো না বন্ধু কেঁদো না কেঁদো না বন্ধু কেঁদো না যে কারাগারে ছিলেন ইমামাজম সে পথে পড়েছে তোমাদের কদম যে কারাগারে ছিলেন ইমামাজম মামাজম সে পথে পড়েছে তোমাদের কদম সার্থক ওগো তোমাদের জীবন সফল ওগো তোমাদের জনম স্বপ্নেও কভু কেদো কেদো কেদোনা বন্ধু কেদো কেদো না বন্ধু কেদোনা ঝড় কার তুফান চলবে কাফেলা সদাসমু সমু কার তুফান চলবে কাফেলা সদা সমু আল্লাহর নুসরাত সঙ্গে মোদের আল্লাহর নুসরাত সঙ্গে মোদের রুখতে কখনো কেউ পারবে না কেদো না বন্ধু কেদো না কেদো না বন্ধু কেদো না তোমরা চোখের জল ফেলো না তোমরা চোখের জল ফেলো না মুজাহিদ কভু কাদে না কেদো না বন্ধু কেদো না কেদো বন্ধু কেদো না বন্ধু কেদো না বন্ধু কেদো না বন্ধু কেদো না বন্ধু কেদো